লোকমান হাকিম তার মানে বৈজ্ঞানিক লোকমান এত সুন্দর একজন জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তিত্বকে আল্লাহ ডেকে বললেন তোমার জন্য দুটো জিনিস একটা বেলায়াত আর একটা নবুয়ত তুমি কোনটা নেবে যেটা আমরা ভালোই জানি নবুয়াত পেলে হয় নবী আর বেলায়ত পেলে হয় অলি তোমার হয় নবী বানাবো না হয় অলি বানাবো তুমি নবী হবে না অলি হবে নবুয়ত নেবে না বেলায়েত নেবে দুটো যখন আল্লাহ সামনে দিলেন লোকমান হাকিম বললেন আল্লাহ নবুয়ত না আমি বেলায়েতটা নিলাম লোকমান হাকিম কি ঠিক কাজ করেছেন মহাজ্ঞানে যেহেতু তিনি বৈজ্ঞানিক তাই বড়টা না নিয়ে ছোটটা নিয়েছেন যদি এটাকে আর একটু সহজে বোঝাতে হয় তাহলে বলতে হবে পঞ্চায়েতের টোটাল সদস্য সতেরো জন এই সতেরো জনের একজন লিডার তার নাম হয় প্রধান তা প্রধান তারে যদি নবী বলি মেম্বারগুলো তাহলে ওলি তা ওরে বলা হলো প্রধান হবে না মেম্বার হবে লোকমান বললেন আমি মেম্বার হব আপনাদের যদি বলা হয় প্রধানের চেয়ারে বসবে না মেম্বারের চেয়ারে বসবে কোনটা নেবে প্রধান নেবে তবে কত বুঝি আমরা মেম্বার হবো কেন আরে মেম্বার হলি তো দেড়টা গেরাম আর যদি প্রধান হতে পারি সতেরোটা গেরাম চুষে খাওয়া যাবে মনের ভুলিও কেউ মেম্বার হয় প্রধান হবে কিন্তু লোকমান হাকিম উনি বললেন না প্রধান না মেম্বার নবী না অলি কমের মানুষদের কাছে ফিরে গেলেন বললেন জানো আল্লাহ আমাকে দুটো জিনিস দিয়ে বলেছিলেন দুটোর কোনটা নেবে নবুয়াত নেবে না বেলায়েত নেবে আমি নবুয়াত না নিয়ে বেলায়েত নিয়েছি ওনার ভক্ত মুরিদরা বললেন এটা হলো আপনার জীবনের একটা গ্রেট মিস্টেক এত বড় ভুল মানুষ করে প্রধানের চেয়ার বাদ দেখেও মেম্বারের চেয়ারে বসে আপনি নবী হলি কত ভালো হতো জানেন বললেন আপনি এরম জ্ঞানী মানুষ এরম ভুল করলেন কানার পা খানায় পড়াবে না হাতিও মাঝে মাঝে হাবড়ো করে আজকে তাই হয়েছে লোকমান বললেন না এটাই হলো আমার জ্ঞানের পরিচয় বলেন কেন বলেন নবুয়তের দায়িত্ব বেশি ওলির দায়িত্ব কম আল্লাহ যখন দুটোর যে কোনো একটা নিতে বলেছেন আমি বড় দায়িত্বটা না নিয়ে ছোট দায়িত্ব নিয়েছি এটাই হলো আমার জ্ঞানের পরিচয় জোরে সোরে বলুন সুবাহান আল্লাহ সুবাহান সেই লোকমানকে আল্লাহ বলেছেন হাকিম আর আজকের দিনে যদি কেউ ছোট দায়িত্ব আর বড় দায়িত্বের ভিতরে বড় দায়িত্বটা যদি কেড়ে নেয় তাহলে হাকিমের উল্টো যারা ওরে তাই বলতে হবে তাছাড়া আর আমার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি ইন্তেকালের পরে হজরত ওমর যখন আবু বকরকে লক্ষ্য করে বললেন আমি নামাজের পার্টি থেকে পিছিয়ে এলাম ওই জায়গায় আপনাকেই দাঁড় করিয়ে দিলাম হাজার হাজার জনগণের পক্ষ থেকে আমি সর্বপ্রথম বায়াত করলাম আমি আপনাকে ভোট দিলাম আপনি হলেন মুসলিম জাহানের শাসক আপনি হলেন মুসলিম জাহানের পরিচালক আপনি হলেন মুসলিম সাম্রাজ্যের রাষ্ট্রপতি খবরদার করে কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত জনগণ এক বাক্যে পাকে দাঁড়িয়ে ফারুক আজম ওমরের কথা মতো ওমরের পদাঙ্ক অনুসরণ করে হাজার হাজার মানুষের আবু বকরকে ভোট দিয়ে খলিফা নির্বাচন করলেন জোরে সোরে বলুন সুবাহান আল্লাহ সমস্ত মানুষেরা ভোটটা দিলেন হজরত আবু বকরকে আমি আপনার বলতে চেয়েছিলাম আবু বকরের ইন্তেকালের পরে তিনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত করে কান্নাকাটি করছিলেন আর হাদিসটাই তো বললাম আল্লাহ কুল্লুকুম রাইন বড় সাবধান হয়ে যাও তোমরা সবাই হলে এক একজন রাখাল আন রায়াতিহি তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন এই কথাটা বলতে বলতে হযরত ওমরের খেলাফতের কালে মধ্যে মদিনার মসজিদের মেম্বার দাঁড়িয়ে কান্নাকাটি করছেন ওই রকম সময়তে উনি খোদবার ভিতরে ব্যাখ্যার ভিতরে বললেন ও মুসলিম সাম্রাজ্যের মানুষেরা আমি যেখানে এত অধিক পরিমাণে কান্নাকাটি করছি তোমরা হয়তো বুঝতে পারছো না আল্লাহ পাক আমায় রাখালির দায়িত্ব প্রদান করেছেন গোটা মুসলিম সাম্রাজ্য আমায় পরিচালনা করতে হবে আমি অমর বড় চিন্তার ভিতরে পড়ে গেছি আমার রাজত্বের ভিতরে হাজার কিলোমিটার দূরে ফরজ বরফ নদীর উপকূল তীরবর্তী এলাকায় ছোট্ট একটা কুকুরের বাচ্চাও যদি না খেয়ে ভরে যায় আমি অমর আমার বড় চিন্তা হয় না জানি কুত্তার বাচ্চাটা খাওয়া বিনে যদি মরে যায় এই অপরাধীর কারণে আল্লাহ পাক অমরকে জাহান নামে দেবেন ভাই কিছু বোঝা যাচ্ছে একটা কুকুরের বাচ্চা যদি আমার রাজত্বে মরে রসুল বলেছেন তুমি রাজত্বের রাখাল আর এই কুত্তার বাচ্চাটা যদি না খেয়ে মরে যায় আমি খোদার কাছে কি জবাব দেব যে তোমার দায়িত্ব দিয়েছিলাম যাদের শুধু তো মানুষের না মদিনার মানুষ জেন গরু ছাগল কুকুর বিড়াল হাঁস মুরগি তুমি তো